আমরা গত জমায় করেছিলাম এর উপরে প্রশ্ন হয় যে সেরাতে মুস্তাকিমের অনুসারী এই যুগে আছে কিনা আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুহান হুয়া তাহারা মহাবিয়া দিয়ে তাহলে আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল আকরাম সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন لا تزال طائفة من أمتي منصورين لا يضرهم من خذلهم حتى تقوم الساعة আমার উম্মতের মধ্যে একটি দল কেয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে থাকবে তাদের বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের সাহায্য করা যদি কেউ ছেড়েও দেয় তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কেয়ামত পর্যন্ত এরকম একটা দল আল্লাহর পক্ষে থাকবে আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে হাদিসটা এমনি মাজার ছয় নম্বর হাদিস এমনি ভাবে আরো একটা হাদিসে রাসুল আকরাম সাল আলহি আসালাম ইরশাদ করেছেন আমার উম্মতের কিছু লোক সব সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে থাকবে যারা তাদের সাহায্য ছেড়ে দিবে অথবা যারা তাদের বিরোধিতা করবে এরা এদের কোন ক্ষতি করতে পারবে না হাত্তা তাকুম আসা কেমন পর্যন্ত এরকম একটা দল থাকবে এরপরে আর এক দিছে আমির মহাবিয়াহু তাল আনহু জনতার উদ্দেশ্যে ক্ষোভবারত অবস্থায় বলছিলেন কোথায় তোমাদের ওলামা ইকরাম কোথায় তোমাদের আলিঙ্গন যারা আল্লাহর রসুলের হাদিস জানে যারা জ্ঞানী কারণ জ্ঞানী ছাড়া অজ্ঞ লোকেরা বুঝবে না এই মর্ম কি এই জন্য তিনি বললেন আইনা ওলামা হুকুম আইনা ওলামা হুকুম তোমাদের আলেমগুন কোথায় তোমাদের আলেমগুন কোথায় سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন لا تقوم الساعة إلا وطائفة من أمتي ظاهرون على الناس কেয়ামত পর্যন্ত আমার উন্মতের একটা দল একটা অংশ কেয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে কে তাদের সাহায্য করলো আর কে সাহায্য ছেড়ে দিল এটা তারা পরোয়া করবে না এই দলটি কারা এদের বিশেষ কাজ কি এটা এই হাদিসগুলোতে খাস করে বলা হয় নাই এই কারণে এই লোকগুলো সম্পর্কে বিভিন্ন রকমের ব্যাখ্যা রয়েছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেছেন আর বুখারি হুম আহমুল এলমে এরা হচ্ছে আহলে এলেম যারা এলম চর্চা করে মানুষের মধ্যে এলেম বিতরণ করে আমল করে এরাই হলো সেই লোকগুলো যাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন পর্যন্ত একটা দল থাকবে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই বলেছেন ইয়াকুন আদ্রি উনি বলতে চান যে এই লোকগুলো হচ্ছে আহরুল হাদিস অর্থাৎ যারা কোরআন এবং হাদিস নিয়ে চর্চা করে কোরআন এবং হাদিস নিয়ে যারা আমল করে এবং এদিকে মানুষকে আহ্বান করে এরাই হচ্ছে সেই কেয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই এই কথার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইন্নামা আরাদা আহমদ আহলা সুন্নতি ওয়াল জামাতি ওয়ামাইয়া আতাকিদু মাদহাবা হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্যের অর্থ হচ্ছে এই কেমন পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে যারা কাউকে পরোয়া করবে না এরা হচ্ছে আহলু সুন্নাওয়াল জামা যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্না তথা তরিকাকে অনুসরণ করে ওয়াল জামা সাহাবায় কেরামদের জামাকে অনুসরণ করে অর্থাৎ সাহাবায় কেরাম যেভাবে আল্লাহর নবীর সুন্না তথা তরিকাকে অনুসরণ করেছে এই রকম ভাবে তারা আল্লাহর নবীর সুন্নাকে সাহাবায়ক রামদের আয়নায় দেখে সাহাবায়ক রামদের জীবনী দেখে সাহাবায়ক রাম যেভাবে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছেন আল্লাহর রাসুল সাল্লামকে মান্য করেছেন ঠিক সেরকম ভাবে কেমন পর্যন্ত একটা দল থাকবে আমি এটা গত জুমায় পরিষ্কার করেছিলাম আল্লাহর নবীর যুগে বর্তমান যুগের যে সমস্ত তরিকা নিয়ে মানুষকে সবক দেওয়া হচ্ছে এই সমস্ত তরিকার অস্তিত্ব হয়েছিল এই সমস্ত তরিকা আল্লাহর নবীর সময়ে জন্মগ্রহণ করে নাই অথচ আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলেছেন অনেক ফেরকা অনেক গুরু ভাবে মাইয়া ইসমিন কুম্বাদি ফসাইয়ার ইখতলাফান কাসীরা আমার পরে যারা তোমরা জীবিত থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে মতভেদ দেখবে তখন তোমরা কি করবে আল্লাহ রাসুল বলেছেন তখন তোমাদের দায়িত্ব হচ্ছে আমার সুন্না আমার তরিকাকে শক্তভাবে ধারণ করা আমার খোলাফায় রাশিদার তরিকাকে শক্তভাবে ধারণ করা তোমরা তোমাদের মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরো এখানে আল্লাহ রাসুলাম পরিষ্কার করে দিয়েছেন মা আনা আলাইহি আজকে আমি এবং আমার সাহাবিরা যেই পথে যেই মতে যেই তরিকায় আছি এরাই একমাত্র নাজাদ পাবে আল্লাহর নবী যখন এই কথা বলেছিলেন তখন কি এই চিস্তিয়া সাবেরিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া এই সমস্ত তৈরি করে অস্তিত্ব হয়েছিল তাহলে বোঝা গেল এগুলো পরে তৈরি হয়েছে পরে যে সমস্ত তরিকাগুলো তৈরি হয়েছে সেগুলো আল্লাহ রাসুল সাল্লাম ধারণ করতে বলেছেন না বর্জন করতে বলেছেন তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী যেদিন ভাষণ দিলেন মা আনা আসহাবি আজকে আমি এবং আমার সাহাবিরা যেই পথে যেই মতে আছি এই পথে আর মতে যারা থাকবে তারাই শুধুমাত্র নাজাত করে ওই সময় আল্লাহ নবী যখন এই কথা বলেছেন ওই সময় যেই সমস্ত তৈরিকা যেই সমস্ত দল যেই সমস্ত মতবাদ তৈরি হয় নাই পরে তৈরি হয়েছে সেগুলো অনুসরণ করা যাবে না সেগুলো বর্জন করতে হবে আমার ভাইয়েরা ইমাম নবী রহমতুল্লাহ আলাই ومنهم زهاد وآمرون بالمعروف وناهون عن المنكر ومنهم أهل أنواع أخرى من الخير ولا يلزم أن يكون مجتمعين بل قد يكونون متفرقين في أقطار الأرض ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন এই যে কেমন পর্যন্ত একটা দল থাকবে এই দলটা মুসলিমদের বিভিন্ন কাজে নিয়োজিত বিভিন্ন লোকদের মধ্যে ছড়িয়ে আছে তাদের মধ্যে আছেন মোকাতলুনা ওই সমস্ত যোদ্ধা ওই সমস্ত বীর পুরুষেরা মুসলিম যোদ্ধা যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন এক নম্বরে বলেন ওদেরকে এরপরে বলেন আমিন হোম ফোকাহা এদের মধ্যে রয়েছেন ফোকাহা একরাম যারা কোরআন এবং হাদিস থেকে সঠিক মাসালাগুলো বের করে উম্মতের মধ্যে প্রচার করেন কোরআন সুন্না মোতাবেক চলার জন্য এমনিভাবে অমিন হোম মহাদ্দিসুন এদের মধ্যে রয়েছেন মহাদ্দিসিনে কেরাম যারা আল্লাহ রাসুল সাল্লাহ হাদিসকে প্রচার করেন পড়াশোনা করেন গবেষণা করেন সহি হাদিসগুলোকে মানুষের সামনে প্রচার করেন আল্লাহর নবীর নামে মিথ্যা যে হাদিসগুলো তৈরি করা হয়েছে সেগুলো থেকে সতর্ক করেন এই মহাদ্দিসিনরাও তাদের অন্তর্ভুক্ত অমিন অমজুহাদন তাদের মধ্যে আছেন ওই সমস্ত আবেদরা যারা সঠিকভাবে কোরআন এবং সুন্না মেনে যারা আমল করে অবশ্য মন গড়ার তরিকায় তারা আমল করে তাদেরকে এর মধ্যে বলা হয়নি এদের মধ্যে রয়েছেন ওই সমস্ত লোকেরা যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে অসৎ কাজ থেকে বারণ করেন অমিনহুম আহলু আনোয়ানু খরামিনাল এরকম আরো যারা ভালো কাজের অত আছেন সব একটাই আমরা বলি যে কোনো কাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত কার শর্ত এক নাম্বার হচ্ছে এখলাস নিয়াতে নেইয়াতটাকে খালেজ করতে হবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাও সেই ভিত্তিক সেরেক মুক্ত হতে হবে কারণ সেরেক যুক্ত যদি কোনো আবাদত করা হয় এটা আল্লাহ গ্রহণ করবেন না কোরআন আল্লাহ সুবাহ পরিষ্কার বলেছেন ইন্নাল্লাহ ফিরু নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে কোন ব্যক্তিকে কোন কিছুকে শরিক করে অংশীদার বানায় আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে যেই কোনো ভাবে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ এদের ক্ষমা করবেন না অয়াব ফিরুমা আদুনা আল্লাহ রব্বুল আলমী বলছেন এর নিচে যত গুণা আছে এর চেয়ে ছোট যত গুণা আছে এগুলো আল্লাহ ক্ষমা করবেন কোরআন আল্লাহ সুবাহ আরো বলেছেন নিশ্চয় মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তালা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন এমনি ভাবে আল্লাহ সুবাহ আঠারো জন নবীর নাম কোরআনে উল্লেখ করে এরপরে বলছেন এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে তাদের জীবনের যত কেমন আছে সালাদ সিয়াম হজ জাকাত আমরুল মারুফ নাহিন মুনকার জেহাদ ফি যত ন্যায় কেমন করেছে সবগুলো বরবাদ হয়ে যেত ধ্বংস হয়ে যেত এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীজিকে উদ্দেশ্য করে বলছেন লাইন আসরাত্তা হে নবী আপনিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন তাহলে জেনে রাখুন আপনার জীবনের সমস্ত ত্যাগ সমস্ত আমল ধ্বংস হয়ে যেত বিনষ্ট হয়ে যেত আপনি একজন ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন আমাদের নবীকে বলা হচ্ছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে যে কোনো আমল কবুল করার জন্য শর্ত আরোপ করেছেন সুরায় জুমারের শেষে দেখবেন লেখা আছে ফমান কানিহি ফালিয়া আমল আমলান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় সেই জন্য বেশি করে নেক আমল করে আমল সালেহ করে ঠিক মতো করে আহাদা আর গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে এই আল্লাহর এবাদত করতে গিয়ে তার রবের এবাদত করতে গিয়ে রবের এবাদতের সঙ্গে অন্য কাউকে যেন শরিক না করে কোরআনের ভিতরে আল্লাহ রব্বুর আলমিন আরো শর্ত আরোপ করেছেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে কোন প্রকার সিরিকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে আল্লাহমুল আমনু তাদের জন্য রয়েছে নিরাপত্তা তাদের কোনো ভয় নেই এই সব আয়াতগুলোতে পরিষ্কার হয়ে গেল যেই কোনো এবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে শিরেক মুক্ত হওয়া কি হওয়া নেতা জাবাহ থেকে বর্ণিত উনি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের পিছনে বসা আছেন উটের বা ঘোড়ার উপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হে মহাজ তিনি বললেন লব্বাই কথা হাজির বলুন কি বলতে চান তিনবার আল্লাহ রসুল তাকে ডাক দিলেন এরপরে বললেন তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক হকের কথা বলা হয়েছে এ জাতীয় প্রশ্ন করলে সাহাবাহিকরাম আমাদের মতো একটা আন্দাজে উত্তর দেওয়া শুরু করতেন না তারা সুন্দর করে বলতেন আল্লাহ রসুল আলম এ বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসুলই সবচেয়ে ভালো জানেন আপনি আল্লাহ রাসুল উত্তর দিবেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন হকুল্লাহি আলাহি বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে বান্দা আইয়া আবুদু ওয়ালা আয়ুশ্রিক বিহিসাই আ শুধুমাত্র আল্লাহর এবাদত করবে আল্লাহর এবাদতের সঙ্গে অন্য কাউকে শরিক করবে না এটা হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে আর বান্দার হক আল্লাহর উপরে কি বান্দার হক হচ্ছে এই যেই বান্দা তার এবাদতের ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে নাই তাকে জাহান নামে না দেওয়া এজন্য সব নবীদের মূল দাওয়াত ছিল এই তৌহিদের দাওয়াত কোরআনে পরিষ্কার করা আছে আজকে আপনারা যে বইগুলো পাচ্ছেন এই বইয়ের মধ্যে লেকচার গুলো সবই দেওয়া আছে আল্লাহ রব্বুর আলমিন যত নবী এবং রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবী রসুলদের এই দাওয়াত ছিল প্রথম দাওয়াত আমি আবুদুল্লাহ তাহুদ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলম বলছেন আমি আল্লাহ রাব্বুর আলমিন বলছেন আমি যত নবী রসুল আপনার আগে প্রেরণ করেছি সব নবী রসুলদের প্রতি এই নির্দেশ করা হয়েছিল এই হুকুম দেওয়া হয়েছিল যে আল্লাহ তা আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই পাবুদুর হাতে তোমরা কেবলমাত্র আমার এবাদত করো অন্য করে ইবাদত করতে পারবে না এইভাবে এই বইয়ের মধ্যে আমি নয়জন নবীর ভাষণ মূল্য করে দিয়েছি আপনারা এগুলো নিয়ে যাবেন দুই নম্বর শর্ত হচ্ছে যে কোনো আবাদত করতে গিয়ে শুন না কোরআনে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ তারা বলেছেন হে নবী আপনি লোকদেরকে জানিয়ে দিন ইনকুম তুম তো হেব্বুন আল্লাহা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও সত্যাবি নি তাহলে তোমরা আমার এত্তেবা করো এত্তেবা কি জিনিস আরবিতে তাদন তাবি অতুন বলা হয় গরুর বাছুরকে গরুর বাছুর তার মা যেদিকে যায় সেদিকে যায় নিজের কোনো যুক্তি নিজের কোনো জ্ঞানকে সে খাটায় না ঠিক এরকম ভাবে যখন কোনো বিষয় কোরআন এবং হাদিস দ্বারা সেই প্রমাণিত হবে তখন সে বিষয়ে কোন যুক্তি কোন তর্ক বাদ দ্বারা কি করল কোন বড় পীর কি বলল কোন বড় বুজুর্গ কি বলল এসব দিকে না তাকিয়ে কোরআন এবং সুন্নার অনুসরণ করা নাম হচ্ছে এত্তেবা আল্লাহ আব্বুর আলমিন বলছেন যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে ইনকুম তুম তো হেব্বুন আল্লাহ তাহলে তোমরা আমার এতে করো আমার আনুগত্য করো তাহলেই তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে রসুল্লাহাম সেজন্য বলেছেন লা তোমাদের মধ্যে কোন ব্যক্তি পূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মন তার নস আমি যা কিছু নিয়ে এসেছি এর আনুগত্য না করবে তবে না হবে তার বুঝে আসুক বা না আসুক তার জ্ঞানে তার যুক্তিতে মিলুক বা না মিলুক যখন কোরআন এবং হাদিস থেকে পাওয়া যাবে সহি পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে এটার নাম হচ্ছে ইত্তেবা দুইটা শর্ত কত শর্ত হল এক নম্বর হল তৌহিদ আর দুই নম্বর হচ্ছে এত্তেবাউসুন্না যুগে যুগে যারা এই দুই শর্ত পূরণ করে আল্লাহর এবাদত করবে আল্লাহ তারা তাদেরকে কবুল করবেন আর এরকম একটা দল কেমন পর্যন্ত থাকবে এখন প্রশ্ন হচ্ছে এই দলটা থাকবে যারা এদের মধ্যে বলা হল ইমাম নাবুল রহমতুল্লাহ আলাই বিভিন্ন লোকদের কথা বললেন যে সে যে কাজে লিপ্ত থাকুক তবে একটা শর্ত এই কোরআন এবং সুন্দর অনুযায়ী চলতে হবে এখলাস নিয়ে থাকতে হবে এত্তেমা শূন্য থাকতে হবে এরপর আমি বলতে চাই এই যে কেমন পর্যন্ত বিশেষ একটা দল একটা জামা একটা তয়েফা হকের উপরে থাকবে এদের আরো একটা বিশেষ পরিচয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটা পাওয়া যাবে সহি মুসলিমের পাঁচ হাজার বাষট্টি নম্বর হাদিস عن جابر بن سمرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال لن يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين حتى تقوم الساعة জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই দিন কেমন পর্যন্ত সব সময় স্থির থাকবে অটল থাকবে মুসলিম মুসলিমদের একটা এসাবা একটা ক্ষুদ্র দল এই ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকে যুদ্ধ করে যাবে ইউকাতিল কি করবে যুদ্ধ করবে যুদ্ধ করবে হাত্তা তাপ কেয়ামত পর্যন্ত এই দল থাকবে আরো একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এটা আছে আবু দাউদ শরীফের দুই হাজার চারশো ছিয়াশি নম্বর হাদিস عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناواهم حتى يقاتل آخرهم المسيح الدجال ইমরান আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন আমার উম্মতের একটা তয়েফা একটা দল একটা ক্ষুদ্র জামাত সব সময়ের জন্য হকের উপরে থাকবে হককে তারা হকের উপর থেকে কেতাল করবে যুদ্ধ করবে এখানে জেহাদ বলেন নাই কি বলেছেন জেহাদ বললে কেউ নফসের জেহাদ কেউ কলমের জেহাদ কেউ কথার জেহাদ এইসব বলে মুসলিম জাতির মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে ঘুরিয়ে দিবে সেজন্য আল্লাহ রাসুল বলেছেন ওই কামত পর্যন্ত যে দলটি হাতের উপর থাকবে তাদের বিশেষ পরিচয় হচ্ছে তার হকের উপর থেকে যুদ্ধ করবে কেতাল করবে লড়াই চালিয়ে যাবে তারা তাদের বিরুদ্ধ বিরুদ্ধবাদীদের উপরে তারা বিজয়ী থাকবে হুম এমনকি তাদেরই সর্বশেষ দল তাদেরই সর্বশেষ ব্যক্তি হত্যা করবে আল মাসি হাদ্দাজ্জাল মাসিহে দাজ্জালকে হত্যারা হত্যা করা পর্যন্ত চালু থাকবে পরিষ্কার হয়ে গেল তার জালকে বর্তমান সৈসুলের তাবলিগের দাওয়াত দেওয়া হবে না দাজ্জালের সঙ্গে গণতান্ত্রিক নির্বাচন করা হবে না দাজ্জালকে পরাজয় করার জন্য দাজ্জালকে খতম করার জন্য কোন জাতীয় নির্বাচন দেওয়া হবে না ভোট দেওয়া হবে না কোন খানকার থেকে দোয়া করে শেষ করা হবে না বরং দাজ্জালকে হত্যা করার জন্য শুধুমাত্র একমাত্র কাজ হবে যুদ্ধ করা লড়াই করা জিহাদ করা এবং তার মাধ্যমে সুতরাং বোঝা গেল কেমন পর্যন্ত যে দলটি হকের উপর থাকবে সেই দল তালাশ করার জন্য আমি মন গড়া তৈরি করা কোন সয়সুরের দিকে যাব না মন গড়া তৈরি করা কোন চিস্তিয়া কাদের নকশবন্দিয়া নজর দিয়ে তরিকার দিকে যাব না কোন খানকার দিকে যাব না যাবো আল্লাহর নবীর হাদিসের দিকে নবী বলেছেন সেই দল যুদ্ধ করবে সুতরাং সেই দল তালাশ করব আজকে যারা আফগানিস্তানে যুদ্ধ করছে কাশ্মীরে যুদ্ধ করছে ফিলিস্তিনে যুদ্ধ করছে সোমালিয়া যুদ্ধ করছে আরাকানে যুদ্ধ করছে অতিরিস্তানে যুদ্ধ করছে দুনিয়ার প্রান্তে প্রান্তে যেখানে কুফার হামলা করেছে সেখানে মুসলিমরা তারা ওদের মতো তারা দাঁড়িয়ে গেছে যুদ্ধ করছে আমরা তাদেরকে মনে করি কারণ পর্যন্ত যে হক বাজারে তারাই প্রতিষ্ঠা আছে আল্লাহ নবী তাদের কথাই বলেছেন মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহ হাদিসে বলেছেন হাদিসটা সহি মুসলিমের চারশো বারো নম্বর হাদিস বাই হাকির আঠারো হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস এবনে হেব্বানের ছয় হাজার আটশো উনিশ নম্বর হাদিস عن جابر بن عبد الله رضي الله تعالى عنه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমার উম্মতের একটা দল একটা তাইফা সব সময়ের জন্য হকের উপরে যুদ্ধ করতে থাকবে কেয়ামা কেয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে এই বিজয়ের মানে এই নয় তারা দুনিয়ার নজরে বিজয়ী থাকবে এই বিজয়ের মানে হচ্ছে এই তারা তাদের আদর্শের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ করবে না তারা জীবন দিবে তারপরও কোন বাতিলের সামনে মাথা আনত করবে না এই হচ্ছে বিজয় আপনারা জানেছেন আপনারা জানেন আমেরিকা যদিও আজকে আপনারা ইন্টারনেট থেকে দেখেছেন একজন মুসলিম বোন আমাদের আফিয়া সিদ্দিকা ডক্টর আফিয়া যিনি হাফেজ কোরআন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ডিগ্রিধারী এবং বেশি ডিগ্রিধারী যেই মহিলা তাকে আমেরিকা গ্রেফতার করে তার দুই ছেলেকে তার সামনে জবাই করেছে শুধুমাত্র তাকে স্থান থেকে ফিরে নেওয়ার জন্য এরপরে পর্যন্তই নয় আবু গারিব কারাগারে বন্দি করে এমন চরম নির্যাতন করেছে তার চিৎকার শুনে জেলখার অন্য সমস্ত বন্দীদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল একজন ব্রিটিশ সাংবাদিক সেই চিৎকার শুনে ব্রিটেনে গিয়ে যখন তালাশ করতে পারে কে এই নারী কেন তাকে এত নির্যাতন করা হচ্ছে এরপরে তালাশ করতে করতে জানা গেল এই নারী তো আর কেউ নারী হচ্ছে সে আমেরিকার গর্ব আমেরিকার এক সময়কার সবচেয়ে বড় শিক্ষিতা মহিলা পাকিস্তানি বংশোদ্ভূত ডাক্তার আফিয়া সিদ্দিকা তাকে নির্যাতন করা হচ্ছে এরপরে তিনি যখন আইনি লড়াই শুরু করলেন আমেরিকা তাকে আদালতে যখন হাজির করছিল আদালতে যখন তাকে উপস্থিত করা হলো তখন তিনি ছিলেন নিস্তেজ তার দেহ নিথর হয়ে গেছে চক্ষুবন্ধ হয়ে গেছে কেন তারপরেও তার বিচার করা হচ্ছে আমেরিকা জানে আমরা যদিও নির্যাতন করে করে তার দেহকে নিস্তেজ করেছি কিন্তু তার ইমান তার বিশ্বাস তার আমল কেন নষ্ট করতে পারি নাই এটার নাম হচ্ছে বিজয় এর নাম হচ্ছে আমার পর্যন্ত বিজয় থাকার মানে এই নয় তাদের অস্ত্র বেশি থাকবে বিজয়ের মানে হচ্ছে তারা নিজের আদর্শের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে প্রয়োজনের জীবন দেবে তারপরেও তারা কোন বাতিলের সামনে মাথা উঠে করতে পারে এ হচ্ছে তাদের পরিচয় আপনারা জানেন আজকে আল্লাহর নবীর সে আদর্শকে বাদ দিয়ে কেউ গণতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ রাজতন্ত্র বিভিন্ন তন্ত্র মন্ত্রের জড়িয়ে ইসলাম থেকে সরে গেছে নবীর সুন্না থেকে সরে গেছে আর তাদের বিরুদ্ধে কথা বললেই তখন আজকে এই দেশে আপনারা জানেন কাজিনীদের জনসভায় আপদ বাধা নেই এহুদি জনসভায় বাধা নেই খ্রিস্টানদের জনসভায় বাধা নেই সম্মেলনে বাধা নেই কোন ভণ্ডদের প্রতারকদের সম্মেলনে বাধা নেই আমাদের এই সম্মেলনের বিরুদ্ধে একশোর উপরে দরখাস্ত গেছে থানায় যাই হোক বিষয়টা আপনারা তো টের পেয়েছেন ইতিমধ্যেই আমি সেজন্য পরিষ্কার আপনাদেরকে বলতে চাই মনে রাখবেন কেমন পর্যন্ত একটা দল থাকবে সেই দলের পরিচয় কি আজকে আমাদের দেশে ইসলাম কায়েমের জন্য তিনটা প্রসিদ্ধ ধারা আছে একটা ধারা আছে গণতন্ত্র ইসলাম কায়েমের জন্য অনেক রাজনৈতিক দল এমনকি ব্যবসায়ী পীড়া পর্যন্ত তারা রাজনীতির ময়দানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা শুরু করেছে কোরআন পরিষ্কার বলে দিয়েছে হে নবী হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যা গরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন এদের লোক আন সাবিল্লাহি আল্লাহ রাস্তা থেকে তারা আপনাকে গোমরা করে ফেলবে পথভ্রষ্ট করে ফেলবে পরিষ্কার আয়াত আল্লাহ সুবহান বলছেন তারা আল্লাহর রাস্তা থেকে আপনাকে দলাল গুমরা করে ফেলবে তারা কেবল ধারণার অনুসরণ করে আর তারা কেবল অনুমান করে কথা বলে আল্লাহ তারা পরিষ্কার করে দিলেন পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোক সংখ্যাগরিষ্ঠ মদের অনুসরণ করবেন না তাহলে আপনাকে কি করবেন গণতন্ত্রের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করা হয় সুতরাং এই গণতন্ত্রের মাধ্যমে যাকে বেশি ভোট দেওয়া হলো সেই পক্ষ জিতে গেল এই পথে যারা চলবে যারা মানবে এই তরিকে অনুসরণ করবে তারা কি আল্লাহর কালাম অনুযায়ী হকের পক্ষে চলবে না তোমরা চলবে আল্লাহ তারা বলে নিরুবিল্লু সংখ্যাগরিষ্ঠ লোকদের রায়ের অনুসরণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরা করে ফেলবে সরিয়ে ফেলবে বিভ্রান্ত করে ফেলবে আল্লাহ তারা যেটাকে গুমরাহির পথ বললেন সেই রাস্তায় আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করা হলে এটাকে আল্লাহর দিন কায়েম হবে না শয়তানের দিন কায়েম হবে এটা আল্লাহর দিন কায়েম হবে না আব্রাহাম লিঙ্গনের দিন কায়েম হবে এবং খ্রিস্টানদের দিন কায়েম হতে পারে আল্লাহর দিন কায়েম হতে পরিষ্কার হয়ে গেল আমি সংক্ষেপে বলছি এগুলো আমার বই পরিষ্কার লেখা আছে এরপরে আর একটা দল আছে নফসের জেহাদ বড় জেহাদ এরা একটা হানিস তৈরি করেছে রাজা রাস্তারি আল আকবর আল্লাহর নবী কোন থেকে ফিরে বললেন আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করেছি এই একটা লেখা আছে হাদিসটা বাল হাদিস ভুয়া হাদিস এমনি আপনার নামক এক সুফি তৈরি করেছে দলিল পরিষ্কার দেওয়া আছে আমার ভাইয়েরা এই হাদিস কেন তৈরি করল মুসলিম যুবকদের অন্তর থেকে এহুদি খ্রিস্টান লক্ষ্য করেছে আমরা বোমা হামলা করে কিছু লোক হত্যা করি কিন্তু এর দ্বারা ইসলামের স্থায়ী কোনো ক্ষতি করা যায় না বরং ওই শহীদদের রক্ত ধরে আরো লোভ ইসলামের পক্ষে চলে আসে যার জ্বলন্ত প্রমাণ তারা আফগানিস্তান হামলা করেছিল মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আমেরিকা হারে হারে টের পেয়েছে বোমা হামলা করে তালেবানকে ধ্বংস করা যায় নাই বরং এখন প্রত্যেক ঘরে ঘরে তালেবান তৈরি হয়ে তালেবান তখন ছিল দুর্বল এখন সারা দুনিয়া তাদের সাথে যুদ্ধ করছে ওরা তখন ছিল শক্তিশালী এখন আমেরিকা তার এক লক্ষ সৈন্য ছাঁটাই করার ঘোষণা করেছে ইরাকের বুকে হামলা করার পূর্বে ইরাকের জমিনে কোনো মুজাহিদের পাত্তাও ছিল না আর কায়দার খবরও ছিল না কিন্তু যখন ইরাকে মিথ্যা অজুহাত দিয়ে ইরাকের কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে এই অজুহাত দিয়ে যখন আমেরিকা হামলা করল এরপরে এখন ইরাকের ঘরে ঘরে মুসলিম মুজাহিদ তৈরি হয়ে গেছে এজন্য দুশ্মন লক্ষ্য করেছে এইরকম বোমা হামলা করে মুসলিম জাতিকে ধ্বংস করা যাবে না মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য প্রয়োজন ওদের মধ্য থেকে একবার আলেম তৈরি করা যে আলেমরা মুসলিম যুবকদের মধ্যে জাহাজ সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে দিবে জাহাজ থেকে দূরে সরিয়ে দিবে সেই জন্য তারা গোলাম আহমদ কাদিনীকে তৈরি করেছিল যে ব্যক্তি প্রথম ভারতবর্ষে ফতোয়া দিয়েছিল ইসলামকে ইসলাম মে হারাম হায় পতল কিতাল জাহাজকে নাম ছোড় দোয়ার ভাইও ইসলাম মে হারাম হায় পতল কিতাল এই ইংরেজ সৃষ্টি করা আলেন দালাল সেই ব্যক্তি প্রথম বলেছিল এখন আর জেহাদের প্রয়োজন নেই জেহাদ কতলকে তার মারামারি ইসলাম হারাম তোমরা ইংরেজদেরকে দেশের ছায়া আল্লাহ রহমত স্বরূপ মেনে নাও এরপরে এই ইংরেজদের তালালি করার জন্য আরো অনেক লোক তৈরি হয়েছে তাদেরই একজনের আবি আবলা সে তৈরি করে বলে হাদিস তৈরি করলো কারণ জানে এদেশের মানুষ হাদিসের কথা শুনলে নত হয়ে যাবে সেই জন্য একটা দরকার ছিল জাল হাদিস তৈরি করার সেই জাল হাদিসের বর্তমান সুবিদের মাঝে বহুল প্রচারিত হাদিস আল্লাহর নবী নাকি বলেছেন আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করেছি এটা জাল হাদিস বুড়ো হাদিস সুবিধা তৈরি করা হাদিস যে ইতিহাস করতে গিয়ে আল্লাহ নবী সাতাইশটা যুদ্ধে কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন যে যুদ্ধ করতে গিয়ে আল্লাহ নবী হুদের ময়দানে দান্নার শহীদ পেয়েছেন হুনাইনের ময়দানে লোহা ভেঙে মাথায় ঢুকেছে যে যুদ্ধ করতে গিয়ে বদরের চোদ্দ জন ওদের সত্তর জন সাবি শহীদ হয়েছেন যে যুদ্ধ করতে গিয়ে সাহাবাহিকরাম ত্যাগ করেছেন যে যুদ্ধ করতে গিয়ে সাহাবাহিকের হিন্দু করেছেন সেই যুদ্ধকে সেই জাহাজকে ছোট জাহাজ আর ঘরে বসে খানকায় বসে পাতলা ফিরি ফিরি দাবা দিয়ে আর তো পৃথিবী তসবি এই যে বোঝা ইসলামের সবচেয়ে ক্ষতি করা এর চেয়ে আর কিছু আছে আমার ভাইয়েরা মনে রাখতে হবে এই জন্যই আজকে আমরা যখন এই খেলাফত বায়াত নিয়ে কথা বলছি আজকে আপনার একটা বই যেমন এখানে লেখা আছে আল বায়াত যেই বায়াত সম্পর্কে আমি বহু লেকচার দিয়েছি আজকে কেতাব আকারে চলে আসছে এইখানে বিস্তারিত আসছে এই বায়াত চিন্তাই হয়ে গেছে আপনারা জানেন আল্লাহর নবী যখন ওমরা করার জন্য মদিনার থেকে মক্কার কাছাকাছি আসলেন হোদাইবিয়া পর্যন্ত আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বাধাগ্রস্ত হলেন ওসমানকে পাঠাইলেন মক্কায় যাও লোকদেরকে বুঝাও আমরা অমরা করার জন্য এসেছি আমরা যুদ্ধ করার জন্য আসি নাই মক্কার লোকেরা চিন্তা করল একটা সুবর্ণ সুযোগ মোহাম্মদ সাল্লাহাম তার গুরুত্বপূর্ণ সঙ্গীদেরকে নিয়ে আমাদের একেবারে বাড়ির কাছে এই সময় যদি এদেরকে ধ্বংস করে দেওয়া যায় আমাদের জন্য আর কোনো হুমকি থাকবে না কোনো চ্যালেঞ্জ থাকবে না এই পরিকল্পনা করে কোরবানির ঈদের সময় যেরকম মানুষ ছুরি ধার দেয় মক্কার ঘরে ঘরে তরবারি ধার দেওয়া শুরু হয়ে গেল তবে মুসলিমদের ক্ষমতা একটু পরীক্ষা করা দরকার সেই জন্য তারা আল্লাহ নবীর শিবিরে একটা মিথ্যা খবর প্রচার করে দিল ছড়িয়ে দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে দেখি এর প্রতিক্রিয়া কি হয় আপনারা জানেন আল্লাহর নবীর তাবুতে আল্লাহর নবীর কানে হতাই দিয়ে তোমাদের খবর ছড়িয়ে পড়ল ওসমানকে মক্কে হত্যা করা হয়েছে আল্লাহর নবী তখন তাবুর থেকে বেরিয়ে গেলেন জোরে ডাক দিলেন ওহে আসা যারা গাছের নিচে অবস্থানকারী তাবিরা চলে আসো আল্লাহর নবী নিজের হাত বিছিয়ে দিলেন চোদ্দশো হাত আল্লাহর নবীর হাতের উপরে রাখলো পর্যায়ক্রমে আল্লাহ নবী সাল্লাম বললেন আমার হাতের উপরে হাত রেখে তোমরা বায়াত করো অঙ্গীকার করো ওয়াদা করো আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা আমরা সকলেই শহীদ হয়ে যাব মরলে শহীদ বাঁচলে কাজি আল্লাহ রাহে জীবন বাজি কে কে রাজি আছো এই জন্য আমার হাতে হাত থেকে বায়াত করো চোদ্দশো সাহাবায় গ্রাম পর্যায় ক্রমে আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করলো সাহাবায় গ্রাম কবিতা পড়তে শুরু করলেন ও মুসলমানরা যারা বয়াতের এই হাদিসগুলো পড়ো দলিল পেশ করো আর তিন মন্দির বয়াত প্রমাণ করো আল্লাহর কসম হাদিসগুলো পড়ো আল্লাহ নবীর সাহাবিরা পরিষ্কার করে দিয়েছেন বোখারের কিতাবুল মাগাজিতে পরিষ্কার লেখা হয়েছে সাহাবায়ে গ্রাম কবিতা পড়তে লাগলেন নাহানুল্লাদিনা বড়াইয়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা ওয়াদা আমরা সে সাহাবী যারা আল্লাহর নবীর হাতে হাতকে বয়াত করেছি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে অঙ্গীকার করেছি ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের দেহের সঙ্গে রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা কেউ মদিনায় ফিরে যাব না আমরা যুদ্ধ করব লড়াই করবো শহীদ হব তবুও ফিরে যাব না বায়াত হয়ে গেল বায়াত পাওয়া গেল এই বায়াতের ধাক্কা বাক্কায় পৌঁছে গেল এই ভায়াতের ডাক্কা শুধু মক্কায় না মক্কার লোকদের সুর নরম হয়ে গেল ভয় পেয়ে গেল এই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করা সম্ভব না সন্ধির প্রস্তাব চলে আসলো এই বয়াতের ধাক্কা সাত আসমান ভেদ করে সিদ্ধাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ আজ পর্যন্ত পৌঁছে গিয়েছে কোরআন আল্লাহ তারা বলছেন সুরাল ফাতার আঠারো নম্বর আল্লাহ বলছেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة আল্লাহ তারা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন রবি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বয়াত করছিল গাছের নিচে বসে শুধু বয়াত না তোরা তো বলা বয়াত কোরআনে আছে আমি বলি খালি বয়াত আছে তা না যে গাছের নিচে বসে বয়াত হয়েছিল সেই গাছের আলোচনা কোরআনে আছে এই বয়াত সম্পর্কে আল্লাহ বলেছেন সোরায়াল আল ফাতার দশ নম্বর তারা বলছেন নিশ্চয়ই যা ওই দিন আপনার হাতে হাত রেখে বয়াত করেছিল তারা আপনার হাতে আজ থেকে বয়াত করে নাই নিশ্চয়ই তারা সরাসরি আল্লাহর সঙ্গে বয়াত করেছে আল্লাহ তাদের হাতের উপরে আল্লাহর নিজের হাত ছিল পরিষ্কার হয়ে গেল বায়াত কোরআনে আছে হাদিসে আছে তবে সেই বায়াত আজকেও যদি সেই বায়াত থাকত এই বায়াত নিবে মুসলিমদের একজন ইমান থাকবে আমির থাকবে বোখারার এই কিতাবুল জিহাদ খুলে দেখুন আল্লাহর নবী সাল্লাম বলেছেন আল ইমাম জুন্নাতুন মুসলিম জাতির একজন ইমাম থাকবে সেই ইমাম হল ঢাল ঘাড়ের আড়ালের থেকে যেরকম যুক্ত করা হয় ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একজন লিডার থাকবে একজন ইমাম থাকবে একজন নেতা থাকবে একজন খলিফা থাকবে যার নেতৃত্বে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করবে বিষয়টা এত গুরুত্বপূর্ণ মুসলিম জাতি কোন ইমামবিহীন থাকতেই পারে না আপনারা জানেন আল্লাহর নবীর মৃত্যুর পরে তিন দিন পর্যন্ত লাশ দাফন করা হয় নাই আল্লাহ নবীর লাশ পড়ে আছে দাফন করা হয় নাই কি সমস্যা ছিল কেন আল্লাহ নবীর লাশ দাফন করা হল না ইতিহাস পড়েন একটাই ব্যাপার ছিল আল্লাহ নবীর পরে খলিফা নিযুক্ত করা হয়নি তিন দিন পর্যন্ত লাশ পড়ে আছে এরপরে যখন খলিফা নিযুক্ত হয়ে গেল তারপরে মুসলিম জাতি আল্লাহ নবীর লাশ দাফন করেছে ঠিক না আমি আপনাদেরকে বলতে চাই আরো ওপর সিদ্ধি যখন খলিফান যুক্ত হলেন তখন কি মুসলিম জাতির মধ্যে আর কোন খলিফা ছিল আর কোন খুচরা বায়াত নিয়েছিল কেউ আবু বকরের পরে অমর হত্যাবাদী আল্লাহ খলিফা যুক্ত হলেন গোটা মুসলিম জাহানের একজন খলিফা সেই সময় কি মুসলিম জাতির মধ্যে দ্বিতীয় আর কোন পীর আর কোন খলিফা কোন তরিকার বয়াত কোন কিছুর বয়াত নিয়েছিল এরপরে অমর ওসমান আলী যত জায়গায় খলিফা ছিল মুসলিমদের খলিফা কয়জন বয়াত নিবেন কয়জনে আজকে সেই খিলাফত বয়াত চিন্তায় হয়ে গেছে যার কারণে আজকে যদি মুসলিম জাতির একজন লিডার থাকত পৃথিবীর দেড়শো কোটি মুসলমান আছে দেড়শো কোটি ইমানদার আছে লক্ষ লক্ষ মসজিদ আছে শুধু বাংলাদেশি প্রায় তিন লক্ষ মসজিদ রয়েছে হাজার হাজার মাদ্রাসা আছে ইমাম আছে মহাজন আছে মাদ্রাসার তালেবেন আছে আজকে যদি মুসলিম জাতির একজন লিডার থাকত এই দেশে আল্লাহর দিন ছাড়া অন্য কিছু থাকতে পারে পৃথিবীতে আজকে আপনারা জানেন মুসলিম জাতির প্রথম কেবলাবাইতুল মুকাদ্দাতে হুদ দখল করে আছে মুসলিমদের ঘর গুলোকে পুরুলুজার দিয়ে গুলি দেওয়া হচ্ছে প্রতি জুমায় এহুদিরা মুসলমানদের উপর হামলা করে মুসলমানদের হত্যা করছে ইরাকের মুখে আমেরিকা হামলা করার পূর্বে অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করল এরপর বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করলো বন্ধু করল আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে বাংলানে যখন মূর্তি ভাঙ্গা হলো তখন এই সারা বিশ্বের মিডিয়ায় তো পার হয়ে গেল মানবাধিকার লঙ্ঘন হয়েছে আর সেই আফগানিস্তানে যখন স্কুলে তোমা হামলা করে তিনশো অবুধ শিশুকে হত্যা করে কাতার দিয়ে রাখা হলো তখন আমেরিকা এবং তাদের দোষকরা দুনিয়ার সমস্ত মিডিয়াগুলো চুপ হয়ে গেল এতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই কারণ এরা হচ্ছে মুসলিমদের সন্তান আমার ভাইয়েরা আপনারা জানেন আবু গরিব কারাগারে মুসলিম পালা করে ধর্ষণ করা হয়েছে ওই জেলখানা থেকে আমাদের একজন বোন ফাতেমা তার নাম নিজের রক্তকে কালি বানিয়ে কাগজ বানিয়েছে ওরনাকে বিশ্বের মুসলিমদের কাছে বিশ্বের মুসলিমদের কাছে পত্র লেখলো তোমরা আমাদেরকে এখান থেকে হয়তো উদ্ধার করো নতুবা তোমরা আমাদেরকে অবমা উড়িয়ে দাও আমাদের আর সহ্য হচ্ছে না এরকম ভাবে আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে মুসলিম যুবকদেরকে হত্যা করে আফগানিস্তানে তাদের গায়ে পেশাব করে দিয়ে তারপরে ইন্টারনেট ছেড়ে দিয়েছে কোরআন শরীফকে পায়খানায় ফেলে দেওয়া হয়েছিল আগে এরপরে কয়েকদিন আগে কোরআনকে আবার আগুনে পোড়ানো হলো শুধু এ পর্যন্তই না এর জেল শেষ হতে না হতে আবার কয়েকদিন আগে একটা গ্রামে ঢুকে নির্বিচারে পাঁচ মাসের শিশু থেকে শুরু করে আশি বছরের পুরো পর্যন্ত পাইকারি হত্যা করা হয়েছে আমার ভাইয়েরা কাফেররা কেন এত সুযোগ পেল আপনারা জানেন আজকে মুসলিম জাতির সেই খেলাফত ব্যবস্থা নেই মুসলিম জাতির কোন লিডার নেই ওটা খ্রিস্টানরা নিয়ে গেছে খ্রিস্টানদের একটা পোপ আছে একটা পোপ মারা গেলে ওরা আর একটা আবার পোপ নির্ধারণ করে দুনিয়ার খ্রিস্টান আলেমরা একাত্ম হয়ে ভ্যাটিকানে ওদের একজন পোপ বানায় কারণ ওরা এই হাদিসগুলো আমল করছে ওইভাবে আর মুসলিম চারদিকে মুছিয়ে দিল খেলাফত বাইয়াতের হাদিস যখনই পড়ে তখনই পড়াবার সময় যে পড়ায় সেও মুখে তেল দেয় আর মনে করে যে আমিও তো পীর হইলে বায়াত নিতে পারবো এরপরে বায়াত নিয়ে গেল এখন চিস্তিয়ার বায়াত হয় কাদেরিয়ার বায়াত হয় আরো সাবেরিয়া মুদাদ্দিয়া কত রকমের দরগা দুর্গা পড়া হচ্ছে আর এইগুলোর বিরুদ্ধে বললি তখন কাজে এরা গোমরা হয়ে গেছে এরা অমুক্তমুখ হয়ে গেছে আমার ভাইয়েরা এজন্য মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন কেমন পর্যন্ত একটা দল একটা জামা থাকবে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে হককে এই মুসলিম জাতির একজন ইমাম থাকবে সেই নামের নেতৃত্বে তারা যুদ্ধ করবে আজকে যদি মুসলিম জাতির সেরকম লিডার থাকত আপনারা জানেন গোটা বিশ্বে মুসলিমদের সংখ্যা প্রায় দেড়শো কোটি দেড় কোটি না দেড়শো কোটি আর যে আহুদিরা মুসলিম জাতির প্রথম কেবলা দখল করে আছে সেই হুদির সংখ্যা কত মাত্র সত্তর লাখ সত্তর লাখ হুদি মুসলিম জাতি তেরোশো কোটি মুসলিম একাত্র হয়ে পেশাব করলেও আটলান্টিক মহাসাগরকে ফেসে গিয়ে আমেরিকার হোয়াইট হাউস ধাক্কা মারে কিন্তু আজকে মুসলিম জাতির সেই খেলাফত বায়া চিন্তায় হয়ে গেছে ওদের বই তোরা লিখে দিয়েছে পীর ধরা ফরস আমরাও বলি পীর ধরা ফরস তবে যেরকম চোর ধরা ফরজ সেরকম পীর ধরা ফরজ কারণ চোর চুরি করে একটা ব্যক্তির ক্ষতি করে আর এই পীর গুলো মুসলিম জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ মুসলিম জাতির ঐক্যের প্রতীক মুসলিম জাতির খেলাফতার বয়াতকে চিন্তাই করে চুরি করে রাজনৈতিক পর্যায় থেকে নিয়ে ধর্মীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকে নিয়ে মুসলিম জাতি জাতীয় পর্যায় থেকে চিন্তাই করে নিয়ে পীর মুরিদি খানকার জায়গায় ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতির মধ্যে দল উপদল বিরক্তির সৃষ্টি করেছে সুতরাং সেই খেলাফত বায়াত উদ্ধার করার জন্য আজকে তোমাদের মনে রাখতে হবে তোমাদের মনে রাখতে হবে একটা বিল্ডিং এ যেরকম উপরে পাঁচতলা দশতলা হয় নিচে ফাউন্ডেশন থাকে এগুলো কেউ দেখে না আমার যুবক ভাইয়েরা তোমাদেরকেও মনে রাখতে হবে এই খেলাফত বায়াতকে উদ্ধার করতে হলে কিছু ফাউন্ডেশনের প্রয়োজন আছে যারা কোন রকম স্বার্থ নিয়ে দলের জন্য না ব্যক্তির জন্য না শুধুমাত্র আল্লাহর দিকে আহ্বান করবে আল্লাহর রসুলের সেই খিলাফত বয়াতকে আবার প্রতিষ্ঠা করবে সেজন্য কাজ করতে হবে সেজন্যই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এরকম লোক থাকবে তবে এই লোকদের সংখ্যা অনেক বেশি থাকবে তা বলা হয় নাই এবারে আমার আলোচনার তৃতীয় অংশ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا غريبا فطوبى للغرباء আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইসলাম অপরিচিত আগন্তুকের ন্যায় যাত্রা শুরু করেছে মক্কায় যখন ইসলাম শুরু হলো ইসলামকে কেউ চিনত না ইসলামকে কেউ জানত না তাও ঈদকে মানুষ ভুলে গিয়েছিল এব্রাহিমের মিল্লাতকে ভুলে গিয়েছিল অপরিচিত আগন্তুক মুসাফের মতো ইসলাম তার যাত্রা শুরু করেছে আল্লাহ রাসুলাম বলেছেন আবার যেরকম ভাবে অপরিচিত আগন্তুকের ন্যায় যাত্রা করেছিল ঠিক একইভাবে সেই অপরিচিত আগন্তুকের ন্যায় আবার ইসলাম ফিরে যাবে অতুল আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যেই সময় ইসলামের কোন পরিচয় কেউ জানবে না ইসলামকে মানুষ ভুলে যাবে ওই সময়ে যারা মুসলিম থাকবে ওই সময় যারা সঠিক করে ইসলামকে ধরে রাখবে সেই সময়কার সেই গোড়াবাদের জন্য রয়েছে বিরাট সুসংবাদ আমার ভাইয়েরা এই গোড়াবাদ আপনারা যারা আজকে কোনো দলের দিকে নয় কোন ফেরকার দিকে নয় নিজের পরিচয় দিচ্ছেন মুসলিম বলে কোরআনে আমার পরিচয় দিয়েছে আজকে যখনই আপনি পরিচয় দেন আমি একজন মুসলিম মুসলিম তো বলতাম দলটা কি কোন দল করেন বিভিন্ন দলের নাম উল্লেখ করা হয় আমি এটা পরিষ্কার করে দিয়েছি আমাদের দল একটা আছে সেই দল ওই দল যেই দল আল্লাহর নবিরানি আগমন করেছেন সেই দলের নাম ইসলাম যেই দল সম্পর্কে কোরআন বলেছে ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে শুধুমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে একটা তার নাম কি আর এই ইসলাম যারা মানে তাদের নাম কি মুসলিম মুসলিমিন তোমাদের নাম রেখেছেন তিনি কি করে মুসলিম করে কোরআনের এক আল্লাহ আরো সুন্দর করে বলেছেন অমান আস্তানু কওলাম মিম্মান দাওয়া ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে আর ভালো কথা কার হতে পারে নিম্বান যে মানুষকে ডাকে আল্লাহর দিকে কার দিকে না কোনো দলের দিকে না কোনো পীরের দিকে না কোনো ব্যক্তির দিকে এটা আমরা পরিষ্কার করে দেই আপনাদেরকেও বলি আপনারা দাওয়াত দিলেন যে যেখানে আছেন সেখান থেকে কার দিকে জসিমুদ্দিন রহমানের দিকে খবরদার জসিমুদ্দিন রহমানের কথা যদি কোরআন এবং হাদিফের সঙ্গে মিলে তাহলে মানা যাবে আর যদি জসিমুদ্দিন রহমানি কোন কথা কোরআন হাদিসের বাইরে বলে মান্য করা যাবে না তার মুখে ছুড়ে মারতে হবে ঠিক পরিষ্কার আমরা দাঁড়া দেবো কার দিকে এরপরে নিজেদের নাক আমল করতে হবে আমেলা সালে আমলে সালে করবে এরপরে আল্লাহ তারা বলছেন মিনাল মুসলিমিন এবং সে বলে নিশ্চয় আমি একজন মুসলিম আমি একজন কি আর কোন পরিচয় আছে কিস্তি আছে কাদেরি আছে নকশাবন্দি আছে কাদেরি আছে আর কোন কিচ্ছু নেই কেউ বরিশাল ইসলাম কেউ আটকশির ইসলাম কেউ আবার চিটাগঞ্জের ইসলাম কেউ ইন্ডিয়ার ইসলাম কেউ পাকিস্তানের ইসলাম এই সমস্তের কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে কোন ফেরকা নেই কোন দল নেই ইসলাম আছে কোরআন হাদিসে মুসলিম ছিল সাহাবায় কেরাম ওই সাহাবায় কেরাম যেরকম মুসলিম ছিলেন তাদের মধ্যে কোন তরিকা ছিল না কোন দল ছিল না ঠিক ওই রকম আল্লাহ হুকুম করেছেন আমিনু কামা আমানার নাম সাহাবায় কেরাম যেভাবে মানিয়েছে তোমরা সেভাবেই মানানো এইরকম একটা দল কেমন পর্যন্ত থাকবে তোমরাই হবে সেই দলের সদস্য ভাইয়েরা আমার আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এইরকম লোকদের সংখ্যা কম থাকবে কোরআনুল কারিমে সম্পর্কে অনেক আয়াত আছে সুরায় নেসার ছেচল্লিশ নম্বর আল্লাহ বলছেন কম লোকেরাই ইমান এনেছে কোরআন আর কাছে বলা হয়েছে যদি তোমাদের উপরে আল্লাহ অনুগ্রহ না থাকত তাহলে তোমাদের অধিকাংশ লোকেরাই শয়তানের ইত্তেবাদ করতে তবে অল্প কিছু লোক ছাড়া যুগে যুগে অল্প লোকেরাই হকের পক্ষে ছিল কোরআন হুদের চল্লিশ নম্বর দেখুন বলা আছে সালাম সম্পর্কে আল্লাহ বলছেন তার সঙ্গে ইমান এনেছিল অল্প কয়েকজন লোকই মাত্র অপরদিকে বেশিরভাগ লোকেরা হকের পক্ষে থাকবে না আজকে আমরা যখন কোরআন এবং হাদিসের কথা বলি তখন আমাদের বিরুদ্ধে কি দলিল পেশ করে বাপ দাদার যুগ থেকে করেছি এটা এই দলে এত লক্ষ লক্ষ লোক আছে ওদের মাহফিলে এত হাজার হাজার লোক হয় এমনকি কথা বলে উপহাস করে মজাক করে বলে কয়ে তোমাদের সব মিলে যে কয়জন লোক আছে ওই কয়জন লোক আমাদের বাথরুমেও আছে উপহাস করে মজাক করে আমরা বলি তোমাদের সম্পর্কেও কোরআনে বলা আছে কোরআনের সুরায় বাকারা একশো নম্বর আল্লাহ বলছেন আকসার হুম লাই পৃথিবীর বেশিরভাগ লোক লাই ওরা ইমান আনবে না কোরআনের সুরা নামের ছত্রিশ নম্বর আল্লাহ বলছেন আকসর হুমলা আলামুন বেশিরভাগ লোকেরা অজ্ঞ তারা বুঝে না কোরআনের সুরায় আর আমের একশো এগারো নম্বরে বলছেন আকসর হুম ইয়াজহালুন বেশিরভাগ লোক জাহেল মূর্খ কোরআনের সুরা আরফের সতেরো নম্বর আয়তাল্লাহ বলছেন ওলা আকসর হুম শাকিরিন বেশিরভাগ লোকদেরকে তুমি কৃতজ্ঞ পাবে না ওরা অকৃতজ্ঞভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না ওরা পীরের কৃতজ্ঞতা আদায় করবে ওরা খানকার করবে কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না কোরআনের সুরা আরাফের একশো দুই নম্বর আল্লাহ বলছেন বেশিরভাগ লোককে আমি ফাঁসে পেয়েছি কোরআন ইউসুফের একশো ছয় নম্বর তালা বলছেন বেশিরভাগ লোক ইমান আনবে না তবে ইমান আনে সেরে যুক্ত অবস্থায় কি অবস্থায় সেরে যুক্ত অবস্থায় কেমনি এই মুশরেক কারা এই মুশরেক কাফেরদের বলা হয় নাই এই মুশরেক বুশেরা না এই মুশরেক হিন্দুরা না এই মুশরেক মমিন মুশরেক যারা ইমান আনে এই মুশরেক ওই সমস্ত লোকেরা যারা মনে করে আল্লাহকে পাইতে হইলে পীরের ভয়া মাধ্যম ছাড়া পাওয়া যাবে না এই মুশরেক তারা যারা জিকির করতে বলে আমি আমার কলমের দিকে মতো আমার কলম আমার পীর কেবলার কলমের দিকে মতো যারা পীরের কলম আল্লাহর দিকে ভাইয়া মাধ্যমদের মতো অর্জ করে অথচ আপনারা জানেন আমরা সালাতে দাঁড়িয়ে বলি ইয়া কানা আবুদু আল্লাহ কেবলমাত্র তোমারই উপর আমি করি কোন ভাইয়া মাধ্যম আছে আল্লাহ তারা বহু জায়গায় বলেছেন আপনি হজ করতে গেলে বলেন লাভবাইক আল্লাহ লাভবাইক আল্লাহ মাত্র লাভবাইক শুনবেন আগে পরিচয় দে মানুষ তখন বলে লাভবাইক আল্লাহ শারিক আলাকা লাভবাইক আল্লাহ তোমার কোন শরীর নাই অংশীদার নাই বুঝা কেন আল্লাহকে ডাকার জন্য কোন ভয়া দরকার নাই কোন মাধ্যম দরকার নাই যারা আল্লাহকে ডাকতে গিয়ে পীরের মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম কথা বলে তারা মুসলিম হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ হতে পারে তারা পীর বা আল্লাহওয়ালা হতে পারে না এরা আমার অনেক আজকে যারা আমাদের বিরুদ্ধে লেগেছে এদের সবচেয়ে যারা লেগেছে এইখানে চরমনা পীরের মুড়িদরা আমাদের সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করেছে কেন আপনারা জানেন এই চরমনাই পীরের বই আছে মাওয়াজে সাকিয়া এর পঞ্চান্ন পৃষ্ঠা লিখে দিয়েছে পীরের কাছে মুড়ি ধরা ফরজ ফরজ বিধান দেওয়ার মালিককে প্রচলিত পীর মুড়ি তিস্তিয়া সাবেয়া কাদের বোঝাতে দিয়া এই তরিকার বয়াতকে পীর ধরা এই তরিকার বয়াতকে ফরজ বলা এই জাতীয় পীর ধরা ফরজ এই সমস্ত বিধান আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর বিধানের পরিবর্তে নিজের বিধান তৈরি করে আল্লাহ তারা তাদের সম্পর্কে বলেছেন আল্লাহম সুরাকা সারাউল আহমিনা তাদেরকে এমন কোন অংশীদার আছে এমন করে তীর বুজুর্গ দেবদেবী আছে যারা আল্লাহ যে শরিয়া দেন নাই আল্লাহ যা অনুমোদন করেন নাই এমন শরিয়া তারা মানুষের জন্য তৈরি করে দিচ্ছে ওই পীর বই চরমনায় পীর বই মহাজে সাকিয়া পঞ্চল বিষয় লেখা আছে কারো যে দুইজন পীর হয় দো পীর দো ডান আপনাকে কারকে বেস্ট মে লে জায়গা কুই হর কারো দুইজন পীর থাকলে দুই পীরে দুই ডানা ধরে বেস্ট চিনে যাবে কোনো অসুবিধা নাই শুধু এ পর্যন্তই না ওই পীরের আর একটা বই আছে ভেদে মারেফাত এর চৌত্রিশ পিঠা লিখেছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করতে চান না আল্লাহ কবুল করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বললে ওই অনুনয় বিনয় শুনে আল্লাহ মাফ করবেন ভাইরা আমার আমি কিতাবের দলিল পেশ করেছি এই বই লেখাগুলো বইয়ের মধ্যে পাবেন আজকে আপনারা পরিষ্কার কিন্তু কোন আয়াত আছে আল্লাহ বলছেন মাইনি আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ গফুরার রহিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন মাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু যে কোনো ব্যক্তি যত অন্যায় করুক অথবা নিজের জুলুম করুক সুম্মা ইস্তাগফিরিল্লাহ এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তাগফিরিল্লাহ আল্লাহর কাছে ইস্তেকফার করে ইয়াজিদিল্লাহ গফুর রহিমা সে অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল পাবে দয়ালু পাবে বিরক্ত পাবে না রাজন্ত পাবে না ভিক্ষার দেওয়ালা পাবে না আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ মতের ক্ষমাশীল পাবে দয়ালু পাবে পীর বলছে আল্লাহ আপনাকে চান না পীর তেমন আল্লাহকে মানবো আর এই কথাগুলো যখন আমরা তুলে ধরি তখন আমাদের কংগ্রেস স্তব্ধ করার জন্য থানায় গিয়ে দেড় শুরু করে বরখাস্ত করেছে আমার ভাইয়েরা আজকে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেয় হতে পারে আমাদের এই মসজিদ থাকবে না হতে পারে আমাদের কোনো জায়গায় স্থান থাকবে না যে যেখানে থাকবে পৃথিবীর আছে চালাতে জঙ্গলে যেখানে থাকো সেখান থেকে এই শিরিকার বিরুদ্ধে বিরুদ্ধে তোমরা প্রচার চালিয়ে দেবে ভাইয়েরা আমার মনে রাখবেন মনে রাখবেন ওদের ক্ষমতা আছে হয়তো ওরা হামলা করে আমাদের মসজিদ ভেঙে দিবে আর ওদের দৃষ্টিতে ওদের গায়ে আগুন লেগেছে আমাদের কোন এক ভাই বলেছেন দেড়শো বছরের পীর মুরগির ব্যবসা বিনা পুঁজির ব্যবসা কোনো লস নাই এই ব্যবসায় আপনি হাত দিয়েছেন আপনাকে কি ওরা ছাড়বে আমি বলতে চাই এদের ব্যবসা এই পীর মন্দির ব্যবসা বিনা পুঁজির ব্যবসা গরিব মানুষকে ধোকা দিয়ে তাদের কষ্টার্জিত পয়সা রিক্সার পয়সা নিয়ে এই গুলো ঢাকার মুখে বড় বড় হেরাত করেছে বিল্ডিং করেছে হাওড়িকে মারি করে গেছে গাড়ি বাড়ি করেছে আমাদের মনে রাখতে হবে মুসলিম জাতিকে এদের খপ্পর থেকে এদের ধোকা থেকে উদ্ধার করা তোমাদের ইমানের দায়িত্ব এরা আমার জেনে রাখো সংখ্যাগরিষ্ঠ জল অনেক ভারী আমি সে কথা বলছিলাম আল্লাহ রাসুল বলেছেন কেমন পর্যন্ত একটা দল থাকবে ক্ষুদ্র দল কোরআনের ভিতরে আল্লাহ তালা সুরায় আনামের সুরা আল ফুরকানের চৌচল্লিশ নম্বর আল্লাহ সুন্দর করে বলেছেন আপনি কি মনে করেছেন বেশিরভাগ লোকেরা হকের কথা শুনবে আর বুঝবে আপনি কি মনে করেছেন আল্লাহ প্রশ্ন করেছেন আম তাহসাবু তুমি কি মনে করেছ আন্না আকসারা হুম যে তাদের বেশিরভাগ লোক শুনবে অথবা বুঝবে না আল্লাহ বলছেন ইন হুম ইল্লাম না বেশিরভাগ লোক তো পশুর মতো বেশিরভাগ লোক কিসের মতো শুধু এ পর্যন্তই না এরপর আল্লাহ তারা বলছেন বাল্লুম আবাল্লু সাবিরা বরং এরা এর চেয়েও পশুর চেয়েও বেশি পদভ্রস্ত পশুর চেয়েও পশুর চেয়েও বেশি পদভ্রস্ত তাই বেশিরভাগ লোক সম্পর্কে আল্লাহ তারা কি বললেন আপনি কি মনে করেছেন বেশিরভাগ লোকেরা শুনবে অথবা বুঝবে না বেশিরভাগ লোক তো পশুর মতো এরপর আল্লাহ বলছেন না কালা না আম না পশুর মতো না বরং তার চেয়েও পদভ্রস্ত আপনারা বলে একটা হাদিসে আসছে عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجمع لا يجمع الله هذه الأمة على الضلال أبدا وقال يد الله على الجماعة فاتبعوا السواد الأعظم فإن من شذ شذ في النار এই হাদিস ধরে দলিল পেশ করে ইয়াদুল্লাহ আল জামা আল্লাহর হাত আছে জামার উপর দলের উপরে তোমরা বড় দলকে অনুসরণ করো এই হাদিস এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলো আমি বললাম তার পরিপন্থী দুই নাম্বার এই হাদিস সম্পর্কে এই হাদিসটা ইবনে মাজার হাদিস ইবনে মাজার শারেহ ফুয়াদ আব্দুল বাকি বলেছেন হাদিস ইয়াদুল্লু এই বোঝা যায় সংখ্যাগরিষ্ঠ লোকদের মত অনুসরণ করতে হবে কোরআনের বিপরীত এই হাদিসটা দুর্বল এই হাদিসটা একেবারে দুর্বল দুনার জুমনাতুল উলা তবে প্রথম অংশটা সহি আছে কিন্তু এর পরে যেটা আছে আল আজম এই অংশ সম্পর্কে বলছে না জয়ীফুল জিদ্দান এই হাদিসটা একেবারে দুর্বল এটা আল্লাহর নবীর হাদিস সহি না এরপরে আরো ওলামা একরাম বলেছেন এই সম্পর্কে মহাদ্দিসিন একরামদের আরো অনেক মতামত আছে এই হাদিস সম্পর্কে এই হাদিস সম্পর্কে খালেদ ইবনুল এ হাদিস সম্পর্কে ইমাম জাহাবির রহমতুল্লাহ হাদিসের যিনি একজন বড় ইমাম তিনি লিখেছেন খালেদ ইয়াজিদ আল কারণী হাদা শাইখুল কাদিমুল বাগদাদিয়িন এই হাদিসের বর্ণনাকারী খালেদ ইয়াজিদ আল কারণে একজন বড় সাহেব পুরাতন সাহেব বাগদাদের আলেন ওয়ালাউ হাফেজ আহাদ হাদিস লাহাকান্না লাহু বিসেহা উনি যদি হাদিসটা মুখস্থ করতেন ওনার হেফজ থাকত তাহলে অবশ্যই আমরা হাদিসটাকে সহি বলে ফেসলা করতাম তার মানে হাদিসটা কি না উনি মুখস্থ করেন নাই ওনার হেফজে নাই অত হাদিসটা সহিও না পরিষ্কার হয়ে গেল এ কথাটা লেখা আছে তাহাকিকে মুস্তাদাকে হাকেম দিল ইমাম জাহাবি তিনশো একানব্বই নম্বর হাদিসের তাহাকি পরিষ্কার হয়ে গেল এই জাতীয় যতগুলো হাদিস আছে এগুলো আসলে মানুষের তৈরি করা আল্লাহ রাসুল সাল আলী আসসালাম এই জন্য বলেছেন যুগে যুগে হকের পক্ষে লোক থাকবে এবং তাদের সংখ্যা কম থাকবে এই হাদিসটা আরো জায়গায় আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না ইন্না দিন আপাদা গরিমান ওয়ার করিমান দিন শুরু হয়েছে অপরিচিত অবস্থায় এবং সেই অপরিচিত অবস্থা আবার ফিরে যাবে গোড়াবা গোরাবা গোরাবাদের জন্য রয়েছে সুসংবাদ এই গোরাবাদের পরিচয় কি আল্লাহ রাসুলাম বলছেন আল্লাদিন গোরাবা হচ্ছে তারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে যারা পরিবর্তন করেছে আমার সুন্নাতকে বিকৃত করেছে আমার সুন্নাত বাদ দিয়ে চিস্তিয়া দিয়ে নকশাবন্দের তরিকা তৈরি করেছে আমার জিকিরকে বাদ দিয়ে ওরা তরিকার জিকির তৈরি করছে হাতের দম পাঁচ আন পাঁচ নাক দিয়ে পিড় দিয়ে কত রকম জিকির যে করে এই সমস্ত যারা আমার তরিকা পরিবর্তন করে নিজেরা মন তৈরি তৈরি করেছে এইগুলো যারা সংশোধন করবে উম্মার মধ্যে আবার শূন্য ফিরে আনবে আল্লাহ রসুল তারাই হচ্ছে সেই গোরাবার গোরাবার পরিচয় হাদিসে পাওয়া যাচ্ছে আপনারা ভালো করে পড়বেন এই হাদিসটা শুনানের তিরমিজির দুই হাজার ছয়শো তিরিশ নম্বর হাদিস হাদিসটা সহি আমাদের এই বইতে পাবেন আপনারা আমাদের রাস্তায় বই পাওয়া যাবে আজকে দুইটা বই নতুন বের হয়েছে আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে বইগুলো দেওয়া হয়েছে যারা দাওয়াত দেবেন তারা এগুলো পড়বেন এবারে আসছে আমার বক্তব্যের আজকে বক্তব্যের লাস্ট খবর যেটা তা হচ্ছে এবারে দিনের পথে বাধা বিভক্তি আসবে বাধা কিভাবে আসবে কোরআনুল আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 31 নম্বরে বলছেন ওয়াকাদালিকা জালনা লিকুল্লি মিনাল মুজরিমিন আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে পাপীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি ওয়াকাফা হাদিয়া ওয়া আর তোমাদের পথ প্রদর্শক এবং সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট প্রত্যেক নবীর শত্রু ছিল আল্লাহ তালা কেন এর কথা বলেছেন অকাদা আলিকা জাল নালি কুল্লি নবীন আদুফাল মুজরিমিন অপরাধীদের থেকে পাপীদের থেকে দুনিয়ার যারা বিভিন্ন বাসনা ক্ষমতা দখল করে আছে গদ্দি নাসির হয়ে আছে তাদের পক্ষ থেকে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু নির্ধারণ করে দিয়েছি এরপরে কোরআন ইসরা একশো বারো নম্বর বলছেন আমি প্রত্যেক নবীর জন্য মানুষের থেকে এবং জিনদের থেকে শয়তান দুশ্মন তৈরি করে দিয়েছি তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিল্য চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয় তারা জুখরুফাল কল বা জুরা মিথ্যা চাকচিক্যপূর্ণ কথা দিয়ে তারা মানুষকে ভোগা দেয় কি সুন্দর কথা বলে পীর সার আল্লাহকে কেমনে পাইবা দুনিয়ার একজন জবের কাছে কথা বলতে গেলে উকিল ধরা লাগে আল্লাহকে উকিল ছাড়া পাওয়া যাবে আল্লাহকে কি অপমান করেছে আল্লাহকে তুলনা করেছে দুনিয়ার একটা সামান্য জবের সঙ্গে যেই জজ গায়ে জানে না যেই জজ নিজে খুন করতে দেখলেও ফাঁসির দিতে পারে না সাক্ষী ছাড়া অথচ আল্লাহ তারা বলছেন আলাইসাল্লাহু বে আহকামিল হাকিমিন আল্লাহ কি আহকামুল হাকিমিন নয় সে আহকামুল হাকিমিনকে আল্লাহকে ওরা তুলনা করেছে দুনিয়ার একটা সামান্য জলের সঙ্গে দুনিয়ার তাদের সঙ্গে গেলে কথা বলতে উকিল ধরতে হবে না সিস্টেম ওরা বানিয়ে নিয়েছে আর আল্লাহর সিস্টেম হচ্ছে কোন উকিল লাগবে না কোন ভয়া লাগবে না ডাইরেক্ট আল্লাহকে বলো আল্লাহ সুন্দর করে বলছেন আমার বান্যদেরকে জানিয়ে দাও আমি ক্ষমাশীল দয়ালু ভাইরা আমার কোরআনের ভিতরে বলছেন একশো বলছেন সুন্দর করে আল্লাহ বলছেন আমি প্রত্যেক জনপদে একদল আকাবের মুজরিম আকাবের কোন আকাবের আকাবের বলতে এই শব্দটা বেশিরভাগ ব্যবহার হয় খারাপ নেতাদের ক্ষেত্রে কোরআনের সুরা নামে একশো তেইশ নম্বরে বলা আছে আকাশেরা আকাফেরা মুজরিমিহা আমি এমনি ভাবে প্রত্যেক জনপদে বড় বড় অপরাধীদের সরকার আকাদের ছেড়ে দিয়েছি লিয়াম কুরু ফিহা যাতে তারা সেখানে চক্রান্ত করতে পারে আল্লাহ বলছেন অমায়াম কুরুনা ইল্লাহরুন ওরা যতই চক্রান্ত করুক ওরা নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করছে কিন্তু তারা টের পাচ্ছে না এজন্য আমাদের রাখতে হবে মমিনদেরকে ওরা কি বলে গালিগালাজ করে এখন শুনুন কি ধরনের বাধা বিভক্তি ছিল আবার আসবে কোরআনের প্রত্যেকটা আয়াত আপনারা খুব খেয়াল করবেন এক নাম্বার তারা অভিযোগ দিবে এই মুক্তি জসিমুদ্দিন রহমানি আর ওই যে খুলনা থেকে আলী হোসেন সাহ জুমার পরে বয়ান করবে আমার আগে বয়ান করেছেন নোমানি সাহ এদের সঙ্গে কয়জন লোক আছে হাতে গোনা কয়েকজন লোক আমাদের দল অনেক ভারী কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই কথাটা ছিল ফেরাউনের কথা কার কথা শুনুন এবার কোরআন থেকে ফেরাউন নগরে নগরে লোক পাঠাইলে একাত্র করার জন্য ঘোষণাকারী পাঠাইলে একাত্রিতকরণের জন্য সব লোক একাত্র করো এরপরে জমাতের ভাষণ দিল ফেরাউন কি ভাষণ দিয়েছে নিশ্চয়ই এরা মানে মুমিন্দা মুসা এবং তার সাথে যারা আছে এরা সিরজিমাতুল কালিলুন অল্প ক্ষুদ্র কয়েকটা লোক সিরজিমাতুল কালিলুন কয়েকটা লোক এরপরে বলল আর এরা অবশ্যই আমাদের ক্রোধের উদ্রেক করে ঘটিয়েছে আমাদেরকে খেপিয়ে তুলেছে আমরা এদেরকে ছাড়বো না কে ঘোষণা করেছে আমাদের সাথে মিলে কিনা মিলে তারাও বলতেছে আমরা এদেরকে দেখে নিব পুলিশ গিয়ে থানায় হুমকি দিয়েছে আপনারা বন্ধ করুন নইলে আমরা ওখানে হামলা করবো প্রত্যক্ষই সংঘর্ষ হবে আমার ভাইয়েরা এরপরে আসুন উপহাস বিদ্রুপ করা তারা বিদ্রুপ করে আমাদেরকে এটাও হ্যাঁ আয়াত নাম্বার এটা কোরআনের সুরায় সোহারা এর তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত সুরায় সোহারা এর তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত এরপরে দুই নম্বর তারা উপহাস করবে বিদ্রুপ করবে কোরআনে তাও বলা আছে সুরা ইয়াসিনের তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন আল্লাহ তাআলা বলছেন আফসোস বান্দাদের উপর তাদের নিকট যখনই কোন রাসূল এসেছেন তখনই তাকে তারা বিদ্রুপ করেছে উপহাস করেছে মজাক করেছে ইস্তেজা করেছে এ বলছে ইল্লা কানু বিহি ইস্তাহজিউন এখন তারা আমাদেরকে ইস্তেহা করে কি তোর উপহাস করে আপনাদের কাছে গেলে পাইবেন তিন নাম্বার ওরা কি বলে ঘর ভারী ও মাতৃভূমি থেকে বের করে দেওয়া হবে এদেরকে বের করে দেওয়া হবে এখানে ছাড়তে দেওয়া হবে রাস্তারা গুড়িয়ে দেওয়া হবে কোরআন বলছে এটাই করা হয়েছে যুগে যুগে সুরা ইব্রাহিমের তেরো নম্বর তারা বলছেন অকাল কাফেররা তাদের রসুলদেরকে বলেছে লানুখ রেজান্না কুম্মিন আরদেনা আমরা তোমাদেরকে আমাদের ভূমি থেকে বের করে দিব অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসো নতুবা তোমাদেরকে বের করে দিব আল্লাহ তারা বলছেন আল্লাহ তাদের উপর ওহি করলেন নবীদের কাছে আমি জালেমদেরকে ধ্বংস করে ছাড়বো ভাইরা আমার পরিষ্কার হয়ে গেল যুগে যুগে কুফেরা কাফের নবীদেরকে এই কথাই বলেছে আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দিব তোমাদের আস্তানা গুড়িয়ে দিব আমাদেরকে তাই বলা হচ্ছে এই জন্য কোনো ভয় পেলে চলবে না আল্লাহ তারা সঙ্গে সে কথা বলেছেন লানুহলি কান্না আমি জালেমদের ধ্বংস করে দেবো বালেমদের ক্ষমতাকে ধূলিসাত করে দেব এরপরে চার নাম্বার অভিযোগ তাদের আল্লাহ পরে বলে দিয়েছেন সমাজের জন্য তারা অমঙ্গল ক্ষতিকর এরা সমাজে বিচ্ছিন্ন সৃষ্টি করে কোরআন বলছে আঠারো নম্বর আল্লাহ বলছেন যুগে যুগে কাফেররা নবীদেরকে বলল না বিকুম আমরা তোমাদেরকে আমাদের সমাজের জন্য জাতির জন্য অমঙ্গল মনে করি তোমরা আমাদের অমঙ্গল যদি তোমরা বিরত না থাকো লানার জুমান নাকুম আমরা তোমাদেরকে পাথর ছুঁয়ে হত্যা করবো আর আমাদের পক্ষ থেকে শাস্তি কঠিন শাস্তি তোমরা দেখে নিবে আমাদেরকে ঠিক একই ভয় দেখানো হচ্ছে এরপরে পাঁচ নম্বরে যেটা দেখাবে তা হল চরম যেটা সেটা হত্যা এবং নির্যাতন করা কোরআন বলছে সুরায় বাকারার সাতাশি নম্বর আতে আফাকুল্লামা জাআকুম রাসুলুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তুলুন আল্লাহ বলছেন যখনই তাদের কাছে এমন কোন রাসুল আগমন করেছে যে রাসুল এমন কিছু নিয়ে এসেছেন যা ওদের মনে মানে না মনের বিরুদ্ধে মনে লা তাহওয়া আনফুসুকুম তোমাদের মন এটা মানে না তোমাদের মনে চায় পীর হব পীর এটা হারিয়ে দিবে এটা তো সব মানে না পীর চায় আল্লাহকে পাওয়া যাবে পীর ছাড়া পীর চায় তরিকা জিকির করতে হবে আমরা এগুলো মানি না এরকম যখন তাদের বিরুদ্ধে কথা বলি কোরআন বলছে যখনই তোমাদের কাছে এমন কোন রাসুল আগমন করেছে কোন রসুল আগমন করেছে যে তোমাদের মনে যা চায় তার বিপরীত কথা বলেছে তোমরা তখন অহংকার করেছ হাফারি কানকার অনেককে তোমরা হত্যা মিথ্যাবাদী বলেছ অফারি তাক তুলুন আর অনেককে তোমরা হত্যা করে ফেলেছ সুরায় বাতার সাতাশি নম্বর আয়াত এব্রাহিম আলাহ সালামকে তারা একই কথা বলেছে একে আগুনে পুড়িয়ে দাও আর তোমাদের যাদের সাহায্য করতে পারো কোরআন এজন্য বলেছে সুরায় বাকারা দুশো শত নম্বর আয়াতে ওলা ওরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে লড়াই করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওরা তোমাদেরকে তোমাদের দিন থেকে সরিয়ে নিতে না পারবে ওতেরা সাবরুখদুদ সুরায় বুরুজ পাবেন কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লাকাদ কান আমান কাবুলাকুম খাব্বাবেন আরব থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুলাম মসজিদে থানায় কাবার সামনে চাদর মরিয়ে শুয়েছিলেন আমরা এসে বললাম আল্লাহ তানসুল্লানা ইয়া রাসুল্লাহ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না আমাদের জন্য দোয়া করবেন না আমরা চরম নির্যাতনে ধ্বংস হয়ে যাচ্ছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সোজা হয়ে বসলেন তারপরে বললেন লাকাদের কান আমান কাবলাকুম তোমাদের আগে যারা ছিল তাদের উপরে এমন নির্যাতন হতো তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের গোস্ত এবং হাড্ডিগুলোকে আলাদা করে ফেলা হতো আর তোমাদের আগের যুগে লোকদের উপরে এমন নির্যাত হয়েছে করাত আনা হতো তাদের জন্য গর্ত করা হতো গর্তে ফেলে দিয়ে তাদের মাথার উপরে করাত দিয়ে মাথা চিরে পাড়া পর্যন্ত নেওয়া হতো এরপরেও তাদেরকে দিন থেকে সরাতে পারত না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন হ্যাঁ জেনে রাখো আল্লাহ তারা এই দিনকে পরিপূর্ণ করে ছাড়বেন এমনকি একজন আরোহী সালাহা থেকে হাজরামাউদ পর্যন্ত একা যাবে তার কোনো ভয় থাকবে না মা শুধু অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আর জীব আলাগানামি আর একটা ভয় থাকতে পারে সেটা বকরিটা বাগে নিয়ে যায় কিনা এছাড়া আর কোনো ভয় থাকবে না মমিনদেরকে এরপরে তারা যেটা বলবে আমাদেরকে যে অপবাদ দিবে যুগে যুগে হকের পক্ষে যারাই কথা বলেছে তাদেরকে এই পীর খানকা এবং শাসকেরা যারা অপবাদ দিয়েছে তারা তো এই মমিনদেরকে ক্ষমতা লোভী বলে অপবাদ দেওয়া কোরআন বলছে সুরে ইউনুসের আটাত্তর নম্বর আয়াত ও আলু আজি টানা আলে তাল ফেটানা আম্মা ওজাদনা আলে আবানা তোমরা কি আমাদেরকে আমাদের বাপ দাদার যুগ থেকে যা করেছে থেকে সরাতে চাও আর তোমাদের জন্য জমিনে তোমাদের বরাত্ম তোমাদের নেতৃত্ব কায়েম করতে চাও অমা আমরা তোমাদেরকে বিশ্বাস করি না এরপরে সাত নম্বরে তারা বলবে এরা অশান্তি সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে যেমন ফেরাউন এই কথা বলেছে সুরায় গাফের বা মোমেন এই সুরার ছাব্বিশ নম্বরে বলা আছে إني أخاف أن يبدل دينكم أو يظهر أن يظهر في الأرض الفساد ফেরাউন বলল তার লোকদেরকে দারুণই আত্মুল মুসা আমাকে ছেড়ে দাও মুসাকে হত্যা করবো কতল করব কেন কতল করবে ফেরাউন খেপে গেল কেন খুব খেয়াল করেন ফেরাউনও কিন্তু এদের মতোই বলে ইসলাম শেষ করতেছে ফেরাউন কি বলে শুনুন ফেরাউন বলছে এমনি আফু আইন দিন আমি ভয় করছি মুসার হারুন মিলে তোমাদের ধর্মটাকে পরিবর্তন করে ফেলবে আও আইনুল হেরাফিল আউদিল ফাসাদ অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে আজকে আমাদেরকে একই কথা বলা হচ্ছে এরা আমাদের দিন দাদার থেকে যে ধর্ম পালন করেছি পীর মুরিদি মানে না অমুক তরিকা মানে না এরা আবার নতুন ইসলাম প্রচার করে আমরা নতুন ইসলাম না বরং তোমরা নতুন ইসলাম তৈরি করেছ আমরা তো পুরাতন ইসলাম মানি যে ইসলাম মক্কায় শুরু হয়েছে মদিনায় পূর্ণ হয়েছে যে ইসলাম কোরআনে আছে যে ইসলাম হাদিসে আছে আমরা ওই ইসলাম মানি তোমরা যে ইসলাম মানো ওই ইসলাম কোরআনে নাই হাদিসে নাই নবী নাই আল্লাহ নাজিল করেন নাই পীর নাজিল করেছে পীর তৈরি করেছে তোমরা ফেরতা সৃষ্টি করেছ এরপরে মোমিনদেরকে দারিদ্রতা ও দুর্বলতার কারণে তুচ্ছ ও ঘৃণা করবে বলে তো গরিব মানুষ কোরআন বলছে সুরায় সোয়ার এক এগারো নম্বর হাতে কল আনু রাখা অত্যাবাকাল আর জালুন আমরা তোমাদের কথা মানব তোমাদের সঙ্গে আছে তো দুর্বল লোকেরা এটা অভাব এরকম ভাবে সুরায় মমিনের মমিনদের বিরুদ্ধে জনসাধারণকে খেপিয়ে তোলা এরপর আর একটা বড় কাজ করে এরা জনগণকে খেপাইয়ে দেয় কোরআন বলছে একটা সভাসদ মন্ত্রীবর্গ তারা বলল লাইন ইত্তাবা তুমি সোহাইবান যদি তোমরা সোহাইব অনুসরণ করো সোহাইবের কথা মানো সোহাইব কম যদি সোহাইবের কথা মানো ইন্না কুমিদাল্লা তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা জনগণকে সাবধান করে সব ধ্বংস হয়ে যাইবা ইমান হারা হয়ে যাইবা ধ্বংস হয়ে যাইবা এরকম সাবধান করে এরপরে দশ নম্বর অভিযোগ বাপ দাদা ও পূর্বপুরুষের দোহাই দেওয়া এটা ওদের কাজ যুগে যুগে কুফর এই কাজই করেছে কোরআনের আল্লাহ তারা স্পষ্ট বলে দিয়েছেন যখনই তারা কোন অন্যায় কাজ করে গুনাহের কাজ করে তারা বলে অযত্ন আলাইহা আবা আনা আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছে কাজ করতে অল্লাহ আমারও না বিহীন না আল্লাহ আমাদেরকে কাজ করতে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ কোথায় বলেছেন তার কোন দলিল নাই আল্লাহ রসুল কোথায় বলেন নাই তারা বলে কি আল্লাহ আমারও না আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ সুন্দর উত্তর করেছেন আল্লাহ তারা বলছেন বল আপনি বলে দিন আল্লাহ তালা এরকম ফাহেসা কাজ করার হুকুম দেন না আল্লাহ তালা বলেন না যে বান্দা অসংখ্য গুণা করলে আল্লাহ মাফ করতে চান না পীর অন্যবিনয় করলে তারপরে মাফ করবেন এই সমস্ত দেহুত কথা আল্লাহ বলেন না আল্লাহ তারা বলেন না হাতছে দাম আর পাছান পাশের বিক্রি করতে আল্লাহ তারা বলেন না তৃষ্টিয়া সাবেরিয়া তরিকা নকশন্দ মুক্তি বিক্রি করতে আল্লাহ তালা এরকম ফাহেসা হুকুম দেন না আল্লাহ তালা হুকুম দেন না তোমাদেরকে বাদর ঝুলতে যে কিনা বিক্রি করতে করতে কিন্তু একটা লাভ যে বাসের উপর উঠছে বাদর ঝুলে এই বান্দারি করার জন্য আল্লাহ তালা হুকুম করে আল্লাহ হুকুম করেন আপনি বলে দিন আল্লাহ তালা ফাঁসা বান্দারামি এরকম বান্দারামি করা শয়তানি করার জন্য আল্লাহ হুকুম করেন নাই আর তা কুল আল্লাহ মারা তার এমন তবে আল্লাহর বিরুদ্ধে এমন কথা তৈরি করে বলছে যে আল্লাহ তোমার জানো না তোমরা জানো না আমি কথা কেন বলছি কোরআনে সুন্দর করে যে চরিত্র তুলে দিয়েছেন এটা সুরায় আরাফের কত নম্বর আয়াত আঠাশ নম্বর আয়াত এরপরে সুরায় মায়াদার একশো চার নম্বর তালা বলছেন যখন তাদেরকে বলা হয় আসো তোমরা আল্লাহ তারা যা নাজিল করেছেন সেদিকে এবং রাসুলের দিকে আসো ওরানের দিকে আসো হাদিসের দিকে আসো তখন তারা বলে কি পালু হাসবুনা মা আবা আনা আমরা আমাদের বাপ দাদার যুগ থেকে যা পেয়েছি তাই আমাদের যথেষ্ট আমাদের পীর বাবারা যা বলে তাই যথেষ্ট পীরের জাহান নামে তো আমরাও জাহান নামে এমন কথা বলে আমাদের পীরের যদি জাহান নামে যায় তো আমরা পীরের কাছে জাহান নামে যাবো আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যদিও তাদের বাপ দাদা এরা কোনো কিছু জানে না এবং তারা হেদায়তের পথে নাই তারপরেও কি তারা তাদের বাপ দাদার অনুসরণ করবে এরপরে সবচেয়ে বড় আর একটা এগারো নম্বর পীর বুজুর্গদের গোহাই দেওয়া যখনই আপনি তাওহিদের দাওয়াত দিলেন তখনই তারা বলবে তাহলে অমুক অমুক বুজুর্গ কয়েকজন বুজুর্গের নাম বলবে শাহজাল ভুল করেছেন নিজামুদ্দিন আলিয়া ভুল করেছেন আব্দুল কাদের ভুল করেছেন এই যে বুজুর্গদের নাম টেনে আনা এই কাজটাও যুগে যুগে হয়েছে নুহ যখন তার জাতিকে দাওয়া দিলেন মা আমিন ইলাহিন কাইরুহু তোমাদের এক আল্লাহ ছাড়া আর নাই নহলবী কিন্তু কোন বুজুর্গে দিতে বলেন নাই সঙ্গে সঙ্গে ওরা উত্তর দিল কি দেখুন সুরা নুহের তেইশ নম্বর আছে অকালু লা তাজারুন্না আমাদের আলিহাদেরকে তোমরা ত্যাগ করবে না আমাদের বুজুর্গকে ভুল করেছে তোমরা ওয়াদ সুয়া এগুস না নাসর এটাকে ত্যাগ করবে না এরা ছিল বড় বড় বুজুর্গ বুজুর্গদের নাম নিয়ে আসছে ঠিক আমরাও যখন তাওহিদের কথা বলি তখন অনেকগুলো বড় বড় আলেমদের নাম নিয়ে আসে এরা কি ভুল করেছে এরা কম বুঝেছে এরা যদি জাহান নামে যায় তো আমরাও জাহান নামে যাবো এইভাবে লোকদেরকে খেপানো এটা ওদের পুরাতন দোস্তদের কাজ ওরা পুরাতন ওদের যারা চলে গেছে ইহুদি খ্রিস্টানরা যুগে যুগে তাদের কাজে এটাই ছিল যখনই তাও হিতে তারা চলে আসে তখনই তীর বুজুর্গদের নাম উল্লেখ করবে এরা কি ভুলছিল এটা ওদের পুরাতন অভ্যাস এরপরে বারো নম্বর কাজ হলো গালিগালাজ করা আল্লাহর নবী যখন তাওহিদে দাওয়াত দিয়েছেন কোরআনে সুরা সফাতের ছত্রিশ নম্বর পড়বেন বলা আছে সঙ্গে সঙ্গে দুই গাড়ি চলে আসছে তারা বলল আমরা একজন সাহের মানে কবি মাজুন মানে পাগল এক উম্মা এক পাগল কবির কথায় আমাদের আলে হাতেরকে আমাদের তীর বুজুর্গদের ছেড়ে দিব এরপরে আরো বলছে আল্লাহ নবীকে বলতো এই তার উপরে কোরআন নাজে দাবি কর তুমি একজন পাগল আল্লাহ নবীকে বলতো সুরা হিজরের ছয় নম্বর আয়াত শুধু এ পর্যন্তই না এরপরে যখন তাওহিদের দাওয়াত আরো বাড়লো ওদের গালির সংখ্যা আরো বাড়লো কোরআনের সুরায় সোয়াদের চার নাম্বার দেখুন কোরআন বলছে ওয়াকাওয়ালার কাফিরুনা হাদা সাহেরুন কাজ্জাব এটা একজন জাদুকর এবং মিথ্যাবাদী অর্থাৎ তাওহিদের দাওয়াত যত বাড়বে গালির সংখ্যা তত বাড়তে থাকবে তাও হৃদয়ের স্পিরিট যত পারবে ওদের গাড়ি তত তীব্র হতে থাকবে তেরো নম্বর ইসলামের ভিতরে ওরা নানা রকম সংশয় এবং সন্দেহ ঢুকিয়ে দেবে কোরআন এটা বলছে ইউ হে বাদুল গুরুরা আনার একশো বারো নম্বর আয়াত এইভাবে যুগে যুগে তার অবরোধ দিল এরপরে সর্বশেষ যেটা চোদ্দ নম্বর চক্রান্ত তা হচ্ছে এই অর্থনৈতিকভাবে অবরোধ দাও এদের দলে কেউ সাহায্য সহযোগিতা করে এটা সুরায় মুনাফিকুনের সাত নম্বরে পাচ্ছে هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত তারা বলল আল্লাহর রাসূলের কাছে যারা আছে এদের কাছে এদের উপর খরচ করো না পয়সা দিয়ে এদেরকে সাহায্য করো না যতক্ষণ না তারা তোমাদের দলে ফিরে আসে এইভাবে যুগে যুগে চক্রান্ত করা হয়েছে বর্তমান যুগেও আমেরিকার একটা সংস্থা আছে র্যান্ড ইনস্টিটিউট এই র্যান্ডের থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যাবে এক নাম্বার পরামর্শ ছিল আমাদের র্যান্ড মুসলিমদের লেখা বই পুস্তকগুলো কম খরচে তো ভর্তুকি দিয়ে ছাপাইয়ে দাও অর্থাৎ যে সমস্ত আরেমরা আমাদের বিরুদ্ধে হকের বিরুদ্ধে আজকে দুনিয়ায় যারা হকের পক্ষে আছে তাদের বিরুদ্ধে কথা বলে তাদের লেখা বই পুস্তক প্রচার করো টেলিভিশনে বই পুস্তক বিনামূল্যে বিতরণ করো আপনি দেখবেন বাংলাদেশে অনেক বই আছে একশো টাকায় পাঁচ সাতটা বই কেনা যাচ্ছে কিনা কারণ কি এই বইগুলো ইসলামের বিরুদ্ধে জেহাদের বিরুদ্ধে লেখা আছে এদেশে অনেক বড় বড় আলেম আছে যারা মুসলিম যুবকদেরকে জেহাদ থেকে সরাবার জন্য বই লিখেছে আর এই বইগুলোকে প্রচার করার জন্য র্যান্ডের পরামর্শ অনুযায়ী এহুদি খ্রিস্টানরা পয়সা দিয়ে একশো টাকায় তিনটা বই সাপ্লাই দেয় ঠিক কিনা দুই নাম্বার মডারেট মুসলিমদের যুবকদের উদ্দেশ্যে বই লেখার জন্য উৎসাহিত করো যুবকদের ওরা জানে যুগে যুগে ইসলামের কাজ করেছে কারা আসামের কাজ ছিল যুবক যারা শাসকদের সামনে দাঁড়িয়ে তৌহিদে দাওয়াত দিয়েছে এব্রাহিম ছিল যুবক যিনি তৎকালীন সময়ে নমরুদের বিরুদ্ধে তৌহিদে দাওয়াত দিয়েছেন আমাদের নবীর সঙ্গে যারা সাহায্য তারা ছিল কি যুবক এই জন্য তারা পরামর্শ দিয়েছে তাদেরকে অর্থাৎ মডারেট আলেম যারা ওদের আলেম যারা উৎসাহ দান করা জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে বই পুস্তক রচনা করা প্রবন্ধ লেখা ইত্যাদির জন্য যাতে যুবকরা এবং জনসাধারণ মুসলমান জেহাদের বিরুদ্ধে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয় তিন নম্বর তাদের অর্থাৎ তাদের যে মুসলিম মরাল মুসলিম এদের দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করো এইভাবে তারা শিক্ষা পাঠ্যক্রম পরিবর্তন করেছে কোরআন হাদিসের শিক্ষা অতটুকু তারা ঢুকিয়েছে যেই পর্যন্তের মধ্যে কোনো অভিযোগ সবক নাই জেহাদের সবক নাই এইভাবে ঢুকিয়ে দিচ্ছে এরপরে তারা পরামর্শ দিয়েছে প্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশে প্রচার মাধ্যম ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা এবং সে সম্পর্কে জনতাকে সচেতন করা এজন্য আপনারা জানেন এখন মিশরের পড়ানো হয় ফেরাউন সভ্যতাকে এদেশে পড়া হবে এখন আগের মুসলিমদের আগের ইতিহাসগুলোকে ভারতবর্ষে মুসলিমদের আগের যে সমস্ত সভ্যতা ছিল এগুলো পড়াও আর মুসলিমদের ইতিহাসকে ভুলিয়ে দাও পাঁচ নম্বরে লিখেছে সুফিবাদের জনপ্রিয়তা এবং এর গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করে কেন ওরা সুফিবাদকে এই জন্য ওরা সুফিবাদকে পছন্দ করে বরং সুফিবাদের মধ্যে মানুষ ঢুকে গেলে তখন আর কেউ জেহাদের পথে ফিরে আসবে না ওদের জন্য হুমকি থাকবে না সেই জন্য আজকে দেখবেন বিভিন্ন রকমের বাউল সুফি পীর সুফি দরগা খানকা ব্যাঙ্গের ছাতার মতো কত খানকা দরগা পীর ঘটাচ্ছে আর তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে বড় বড় খানকা তৈরি করে দিচ্ছে ঠিক না আর যারা হকের কথা বলে তাদেরকে মসজিদগুলো ছেড়ে এইরকম একটা জঙ্গলে এসে ছোট্ট একটা মসজিদ তৈরি করে থাকে কিনা তারপর আমার আল্লাহকে শুক্রিয়া আদায় করেছি আমরা এখনো ফিকিয়া আল্লাহ টিকে রেখেছেন এরপরে ওরা আরো অনেক পরামর্শ দিয়েছে আমি এসব শেষ করলাম অনেক লম্বা হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো আজকের আমার আলোচনা ছিল যুগে যুগে আমি গত যুগ আলোচনা করেছিলাম সেরাতে মোস্তাকিম ইন্টারনেট থেকে আবার শুনে নেবেন এই সেরাতে মোস্তাকিমের পরে দ্বিতীয় পর্ব হচ্ছে আজকে এই আলোচনা যে সেরাতে মোস্তাকিমের উপরে যুগে যুগে একটা দল থাকবে সেই দলের কি পরিচয় তারা কি করবে সে আলোচনা করা হয়েছে তাদের বিরুদ্ধে কি কি চক্রান্ত করা হবে তাও আলোচনা করা হয়েছে এবং কি কি চক্রান্ত হচ্ছে এগুলো আমার বইতে আছে সবগুলো আলোচনা হলো না আমাদেরকে সাবধান থাকতে হবে এবং যেখানেই থাকেন সেখানে হকের পক্ষে কাজ চালিয়ে দেবেন আল্লাহ সুহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান